ভাইদের যখন পরিচয় হয়ে গেল এবং তিনি ভাইদের ক্ষমা করে দিলেন তারপরে তিনি নিজের জামা তার ভাইদের কাছে দিয়ে বললেন তোমরা দেশে চলে যাও এবং আব্বার চোখে এই জামা মুছে দাও তার চক্ষু দৃষ্টি ফিরে আসবে এভাবে যখন ইউসুফের দরবার থেকে ইউসুফের ভাইয়েরা তাদের দেশ কেনানের উদ্দেশ্যে রওনা হলো তারপরের প্রসঙ্গ নিয়ে কোরআন আলোচনা করছে যখন এই কাফেলা ইউসুফ আলহ সালামের দরবার থেকে আলাদা হল দেশের উদ্দেশ্যে রওনা করল তখন তাদের পিতা ইয়াকুব আলহ সালাম সেই কেনানে বসে বললেন ইউসুফ আমি ইউসুফের ঘেরান পাচ্ছি যদি তোমরা আমাকে প্রলাপকারী বা পাগল হয়ে গিয়েছি এমন অপবাদ না দাও তা আমি বলবো আমি ইউসুফের ঘেরান পাচ্ছি এ কথা যখন বললেন তার পরিবারের লোকেরা তাই বলল যেটা উনি আশঙ্কা করেছিলেন তারা বলল قالوا তাল্লাহ ইন্নাকা লাফি দালালিকাল কাদিম তারা বলল আপনি তো সেই পুরাতন বিভ্রান্তির মধ্যে রয়েছেন আগে যেরকম আপনি বিভ্রান্ত ছিলেন এখনো বিভ্রান্তই আছেন এতে বোঝা গেল যে এই পরিবারের মধ্যে ইউসুফ সালাম ছাড়া অন্য কেউ ইয়াকুব সালামকে মূল্যায়ন করতে পারে নাই বরং তারা মনে করত যে বুড়া মানুষ যেরকম প্রলাপ করে ইয়াকুব আলী ইসলাম সেরকমই করছেন এরপরে যখন ইউসুফের ভাইয়েরা ইয়াকুব আলী ইসলামের কাছে পৌঁছে গেলেন যখন সুসংবাদদাতা এসে গেল ইয়াকুব আলী ইসলামের দরবারে আলকাহু আলা ওয়াজিহি তিনি সেই জামা ইউসুফ সালামের জামা ইয়াকুব সালামের চেহারায় মুছে দিলেন ফারতাদ্দা সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তি সম্পূর্ণ ফিরে আসলো আলাম এবার ইয়াকুব সালাম বললেন আলাম আকুল্লাকুম আমি তোমাদেরকে বলেছিলাম না ইন্নি আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين এবারে ইয়াকুব আলাইহিসসালামের সন্তানরা ইয়াকুব আলাইহিসসালামের কাছে আবেদন করলো ইয়া আবানা হে আমাদের পিতা ইস্তাগফির লানা যুনুবানা আপনি আমাদের গুনাগুলোকে আমাদের অন্যায়গুলো ক্ষমা করে দিন ইন্না কুন্না খাতিন আমরা নিশ্চয়ই অপরাধী অন্যায়কারী আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন বললেন আমি এক্ষুনি তোমাদের জন্য আমার রবের কাছে ইস্তেকফার করছি ইন্নাহু রহিম নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু দাখালু আলা ইউসুফা এরপরে ইয়াকুব আলাইহালামের গোটা পরিবার সহ মিশরের উদ্দেশ্যে রওনা হল এবং ইউসুফ আলাইহিসসালাম ও শহরের বাহিরে আসলেন ইস্তেকবাল করার জন্য তাফসিরি লেখে শহরের বিভিন্ন আমির ওমারা মন্ত্রীবর্গ এবং সেনাবাহিনী সহ লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ইস্তেকবাল করার জন্য শহরের বাইরে চলে আসলো সেখানে বসে যা হয়েছিল তা এখানে বলা হচ্ছে ইউসুফা যখন ইয়াকুবের পরিবার ইউসুফের কাছে পৌঁছে গেল আওয়া ইলাইহি আবাওয়াইহি ইউসুফ আলাইহি সালাম তার আব্বা আম্মাকে তার কাছে নিয়ে বসালেন ওয়াকাল দুখুলু মিসরা ইনশা আল্লাহ এবং বললেন যে আপনারা শহরে প্রবেশ করুন মিশরে প্রবেশ করুন ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ নিরাপদ থাকবেন এখানে কোনো ভয় নেই কোনো নিরাপত্তার অভাব নেই আপনারা নিরাপদে এখানে বসবাস করবেন এরপরে যখন নিজের সিংহাসনে পৌঁছলেন হজরতে ইউসুফ আলাইহি সালাম তার পিতা মাতাকে তার সিংহাসনে উঠালেন অখরুলাহু সুজ্জাদা এবং এখানে যাওয়ার পরে সকলেই ইউসুফ আলাইহিস সালামকে সেজদার করার জন্য তারা মাথা ঝুঁকালেন সুজাদান সেজদার ঝুঁকে পড়লেন অকালাইয়া আবাতি ইয়াকুব আলাই ইসুফ আলাইহিস তখন বললেন ইয়া আবাতি হাদা তাবিলু রুইয়া মিন ক্বাবলু হে আমার আব্বা জান এ হচ্ছে আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যা আমি ইতিপূর্বে দেখেছিলাম ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিলাম এটাই হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা কদ জালাহা রব্বি হাক্কা আমার রব আমার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন সত্যে প্রমাণিত করেছেন ওয়াকাদ আহসানাবি ইদ আখরা জানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল আলিমুল ইয়াকুব আলাই ইউসুফ আলাইহিস সালাম এরপরে ইয়াকুব আলাইহিসালামকে সংক্ষিপ্ত আকারে নিজের এই দীর্ঘ জীবনের একটা বিবরণ দিলেন অর্থাৎ আহসানা বি আমার রব আমার সঙ্গে সুন্দর আচরণ করেছেন ঈদ আখরা জানি মিনাস সিজিনে যখন আমাকে জেলের থেকে বের করা হয়েছিল মিনাল এবং আপনাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই গ্রামের থেকে এনে পৌঁছালেন আমার কাছে এটাও আল্লাহর একটা সুন্দর আচরণ ব্যবহার মিম্বাদি আন্নাজাগা শৈতন বাইনি অবাইনে খোয়াতি আমার মাঝে এবং আমার ভাইদের মাঝে শয়তান যখন শত্রুতা সৃষ্টি করেছিল তারপরে আল্লাহ রাব্বুল আলমিন আবার আমাদেরকে মিলিয়ে দিলেন ইন্না রব্বি লাতিফুল্লিমা নিশ্চয় আমার রব অত্যন্ত সূক্ষ্ম জ্ঞানী লেমা ইয়াশাউ তিনি যেটা করতে চান ইচ্ছে করেন সেটা বাস্তবায়ন করার জন্য ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত জ্ঞানী এবং প্রজ্ঞাময় আমরা আজকে এ পর্যন্ত কয়েকটা বিষয় জানলাম আমি এটা শুরুতেও বলেছিলাম যে সুরা ইউসুফের তাফসির দ্বারা উদ্দেশ্য শুধু একটা কাহিনী বর্ণনা করার উদ্দেশ্য নয় এর মধ্যে অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলমিন আলোচনা করেছেন আজকের প্রথম যে বিষয়টা তা হচ্ছে যখন মিশরের থেকে ইউসুফ সালামের জামা নিয়ে তার ভাইয়েরা রওনা হলেন ইয়াকুব আলাইহ সালাম সেই কেনানে বসে তিনি বললেন ইউসুফ আমি ইউসুফের সুগন্ধ পাচ্ছি এখান থেকে নবীদের মজেজা এবং আউলিয়াদের কারামত সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুসলিম জাতির আকিদার সাথে সম্পৃক্ত যুগে যুগে ইসলাম ধর্মকে ধ্বংস করেছে দুই শ্রেণীর মানুষেরা এক প্রকারের মানুষ হচ্ছে শাসক গোষ্ঠী যারা দুনিয়ার শাসন ব্যবস্থার অধীনে নিজেদের কায়েমি স্বার্থ উদ্ধার করার জন্য তারা আল্লাহর বিধানকে বাতিল করেছে বা পরিবর্তন করেছে আর দ্বিতীয় প্রকার হচ্ছে ধর্ম যাজক আলেম সম্প্রদায়ের একদল মানুষেরা যারা নিজেদের পার্থিব ফায়দার জন্য হোক অথবা অজ্ঞতার কারণে হোক তারা ধর্মকে পরিবর্তন করেছে বাড়াবাড়ি করেছে বা ছাড়াছাড়ি করেছে হজরতে আলী রাজি আল্লাহ আনহু এ প্রসঙ্গে একটা কবিতা বলেছেন যেটা মাদ্রাসার নিচের দিকের কিতাবটা আলিমুল আল্লেমে লিখিত আছে তিনি আক্ষেপ করে বলেছেন ওয়াহাল আসাদাদ্দিন দিন ইল্লাল মুলুকু وأحبار سوء ورهبانها وهل أفسد الدين দিনকে যুগে যুগে ধ্বংস কি অন্য কেউ করেছে ইল্লাল মুলুকু এক প্রকারের শাসক গোষ্ঠী ও আহবার সুইন ওয়ারহবানুহা আর দ্বিতীয় প্রকার হচ্ছে একদল বিজ্ঞ আলেম এবং একদল আবেদে জাহেল আবেদ মূর্খ আবেদ এরাই যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে আমরা বর্তমানেও দেখি যে একদিকে শাসক গোষ্ঠী ধর্মকে জীবনের বিশাল অঙ্গ অথবা রাজনীতির থেকে আলাদা করে ফেলেছে দিন রাজনীতিকে ধর্মের থেকে বিচ্ছিন্ন করা এটা ছিল যুগে যুগে শাসক গোষ্ঠীর একটা মূল নীতি বর্তমানেও তার ব্যতিক্রম নয় আমি নির্দিষ্ট কোন শাসকের বিরুদ্ধে বলছি না এটা আমি সবসময় স্পষ্ট করে দেই যে আমার কাছে নির্দিষ্ট কোন দল বা বর্তমান সরকার আর অতীতের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা কোরআনের স্পষ্ট কথা বলি এবং মনে করি যেই শাসক সে যেই হোক না কেন পুরুষ হোক নারী হোক বা যে কোনো দল হোক যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তথা আল্লাহ নবীর সুন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে না তারা ইসলামিক সরকার না এটাই আমাদের পরিষ্কার আকিদা এজন্য যুগে যুগে যারাই ইসলামকে রাষ্ট্রের থেকে বিদায় করে দিয়েছে শাসন ব্যবস্থার থেকে আলাদা করে দিয়েছে তারা ইসলামের চরম ক্ষতি করেছে এই এক সম্প্রদায়ের লোক আজকে আমি এদেরকে আলোচনা করছি না দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে আলেম একদল বিজ্ঞ আলেম অপরদিকে কিছু তাদের বিজ্ঞ জাহেল আবেদ একদল হচ্ছে বিজ্ঞ আলেম আর একদিকে তাদের অবিজ্ঞ জাহেল আবেদ মূর্খ আবেদ আবেদে জাহেল এই শ্রেণীর লোকেরা যুগে যুগে ইসলামের যে ক্ষতি করেছে কোরআনুল কারিমতা তা তুলে ধরেছে কোরআনের একাতে স্পষ্ট বলা হয়েছে ইত্তাখাজু আহবারাহুম ওয়ারুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি যুগে যুগে ইহুদি খ্রিস্টানেরা অন্যান্য ধর্মের লোকেরা তাদের নবী অলি বুজুর্গদেরকে আহবার এবং রুহবানদেরকে আলেমদেরকে এবং আবেদদেরকে বর্তমান সময়ে পীর বুজুর্গদেরকে মনে করতে পারেন এদেরকে তার রব বানিয়েছে আদি ইবনে হাতেম রাদি আল্লাহ আনহু হাতেম তাইর পুত্র মক্কার বড় দানশীল ছিলেন আরবের প্রখ্যাত ব্যক্তি দানবীর হাতেন তাই নামে প্রসিদ্ধ ইতিহাসে তার ছেলে ছিল একজন খ্রিস্টান আলেম ইসলাম গ্রহণ করতে আসলেন তখনও তার গলায় ছিল সেই কুরুশ তিনি এসে আল্লাহ রসুল সাল আলিয়াল্লামকে এই আয়াত তেলাওয়াত করতে শুনলেন ইত্তাখাজু আহবারাহুম আর হুবানাহুম আর বাবাম মিন্দুলিল্লাহি এহুদি এবং খ্রিস্টানেরা তাদের আহবারদেরকে এবং রুহবানদেরকে আলেমদেরকে এবং পণ্ডিত ব্যক্তিদেরকে এবং বুজুর্গদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল এ আয়াত শুনে আদি আপনি হাতেম বলেন ইয়া রাসুল আল্লাহ আমার আপত্তি আছে প্রশ্ন আছে আমি একজন খ্রিস্টান আলেম এবং এহুদি ধর্ম সম্পর্কে আমার বেশ জ্ঞান আছে এই দুই ধর্মের লোকেরা কখনোই তাদের আলেমদেরকে রব বানায় নাই কোরআনের এই বক্তব্যের উপরে আপত্তি করল আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম তিরমিজির হাদিস মুসনাদ আহমদের হাদিস আরো বিভিন্ন কিতাবে আছে হাদিসটা আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম বললেন তাহলে শুনো তোমাদের আলেমগণ এবং ধর্মীয় পণ্ডিতগণ যেটাকে হালাল বলে বলে এটা তোমরা হালাল বলে বিশ্বাস করো যদিও আল্লাহর কেতাবে হালাল না আর যদি তারা হারাম বলে ওটা হারাম বলে মেনে নাও যদি আল্লাহ হারাম করেন নাই বিষয়টা এরকম কিনা বলে হ্যাঁ তা তো হয় বলে তার এটাই রব বানানো হচ্ছে কারণ হলো এই কাজগুলো হচ্ছে রবের কাজ আল্লাহর কাজ এই কাজগুলো যে করে সেই রব হয়ে যায় এই কাজগুলো যে করে সেই রব হয়ে যায় বোঝা গেল আগের যুগে যেরকম ভাবে পীর বুজুর্গদেরকে আলেমদেরকে রব বানানো হয়েছিল বর্তমানেও এরকমই পথ চলছে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন যে আমার উম্মত বনে ইসরায়েলদের পূর্ণ অনুসরণ করবে হাজওয়ান না আলবিন নাল এমনকি তাদের মধ্যে কেউ যদি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনা করে থাকে আমার উন্মতের মধ্যে তাও সংঘটিত হবে তাদের মধ্যে কেউ যদি গুই সাপের গর্তে ঢুকে থাকে আমার উন্মত তাই করবে এরপরে বললেন যে শুধু তাদের অনুসরণ করবে তাই নয় জেনে রাখো বনে ইসরায়েল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মত অচিরি তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লুহম ফিন্নার এই সবগুলো জাহান্নামি হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতি হবে একটা দল মাত্র নাজাত পাবে মুক্তি পাবে সাহাবাই কেরাম বললেন এরা মান হিয়া ইয়ার সেই একটি দল কারা তাদের কি পরিচয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন খুব ভালো করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন নাই অমুক তরিকা তমুক তরিকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবায়ক আমরা যেই পথে যেই মতে যেই তরিকায় আছি এই তরিকায় যারা চলবে একমাত্র তারাই নাজাদ পাবে বাকি সব জাহান্নামী পরিষ্কার হয়ে গেল আমি এবং আমার সাহাবা এখন অন্য বুজুর্গদেরকে আমার মাপবো যদি সাহাবা একরামদের আদর্শের সাথে মিলে তাহলে আমরা ওকে তাদেরকে আল্লাহওয়ালা মনে করতে পারি কিন্তু যদি সাহাবা একরামদের আদর্শের সঙ্গে না মিলে আল্লাহর নবীর জীবনের আদর্শের সাথে না মিলে তাহলে সে ব্যক্তি আল্লাহওয়ালা হতেই পারে না কোরআনুল কারিম স্পষ্ট করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলা হচ্ছে আমি আলোচনা আগেও করেছি যে আল্লাহ রসুল সরাসর একটা সোজা দাগ দিয়েছেন আমার সামনে মেশকাত কিতাব খোলা আছে এই কিতাবের ত্রিশ পৃষ্ঠা দৃষ্টি আছে হত্যা হত্যান মুস্তাকিমান একটা সোজা দাগ টানলেন এরপরে ডানে বামে আরো অনেকগুলো দাগ দিলেন এরপরে মধ্যখানে হাত মাঝখানে দাগে হাত রাখলেন তারপরে বললেন হাদা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা সোজা রাস্তাটা আল্লাহর রাস্তা আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা এগুলো হচ্ছে শয়তানের রাস্তা কথাটা কি আমার না হাদিসের কারো সন্দেহ থাকলে মেশকাত আমার সামনে কোলাস দেখে নেবেন আমার কথা না যে আমি বুজুর্গদেরকে শয়তান বলি আস্তাক ফিরল আমি না এটা একটা হাদিস শোনাচ্ছি আমি আল্লাহ রসুলাম বলেন যে ডানে বামের রাস্তাগুলো হচ্ছে শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শাইতানুন এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোন ব্যক্তি এই সোজা রাস্তায় চলতে চায় সেরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান বলে এই তরিকায় ঢুকো এই রাস্তায় ঢুকো এই রাস্তায় ঢুকো এখানে নাজাদ পাবে আল্লাহ রসুল পরিষ্কার জানেন এগুলো শয়তানের রাস্তা কার রাস্তা এরপরে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ রসুল দলিল পেশ করেছেন মুস্তাকিমান ফাত্তাবিউহু এ হচ্ছে আমার রাস্তা যা একেবারে সরল এবং সোজা ফাত্তাবিউহু তোমরা সেই রাস্তায় ইত্তেবা করুন স্মরণ করো সেরাতে মুস্তাকিম নামাজে আমরা দাঁড়িয়ে বলি ইহদিনা সেরাতাল মুস্তাকিম সেরাতে মুস্তাকিম উপর আমাদেরকে চালাও সেই সেরাতে মুস্তাকিম কোনটা সেটা নবী সিদ্দিকিন সোয়াদা সলেহিনদের রাস্তা এখন আবার ভাগ করেছে নবীদের একটা রাস্তা সুহাদের একটা রাস্তা সালেহিনদের একটা রাস্তায় তো অনেকগুলো হয়ে গেল আরে ভাই কোরআন বুঝতে হবে সেরাতে মোস্তাকিম একটা এবং সেই রাস্তা নবীদের রাস্তা সোহাদারদের রাস্তা সিদ্দিকিনদের রাস্তা কোরআনে স্পষ্ট বলা আছে ব্যাখ্যায় গিয়ে আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা অর্থাৎ নবী সিদ্দিক সোয়াদা হিন্দের রাস্তা একটাই কয়টা রাস্তা সমস্ত লোকদের রাস্তা কয়টা হবে সরল রেখা কয়টা হয় আর বক্ররেখা অনেকগুলো যুগে যুগে লোকেরা বিভ্রান্ত হয়েছে দুই কারণে বনে ইসরায়েলরা অলিদেরকে এবং বুজুরদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে গুলু ফিল আম্বিয়া ওয়াল নবী এবং অলিদের মধ্যে নিয়ে বাড়াবাড়ি করেছে আমরা আজকে একটা বিষয় এখানে চলে আসছে ইউসুফ আলাইহিসালামের পিতা ইয়াকুব আলাইহিসালাম মিশরে বসে বললেন আমি ইউসুফের ঘেরান পাচ্ছি নিশ্চয় এটা একটা মৌজেজা প্রশ্ন হয় তাহলে এই তো অলিরা ঘেরান পায় এবং নবীরা অলিরা সবকে দেখতে পায় এটাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বইতে লেখা হয়েছে বুজুর্গদের বই সেই বইতে লেখা হয়েছে অলিরা এমন কিছু করতে পারে যা আল্লাহর উপরে তারা অভিযোগ করতে পারে যেমন আমার সামনে অনেক প্রসিদ্ধ দরবারের বই আছে সেখানে লেখা আছে যেটা সাধারণ একজন মানুষ যদি পড়ে তাহলে মনে করবে যে এটা কোনো মুসলমান বলতেই পারে না এখানে লেখছে প্রাণের বন্ধুগণ এ প্রসঙ্গে আপনার খেদমতে শামসু তাবরিজের একটি ঘটনা বর্ণনা করিতেছি লক্ষ্য করিয়া শুনুন মসনবী রুমির ভিতর বর্ণিত আছে একদা হজরত তাবরিজির পীর সাহেব কেবলা কেবলা পীর সাহেব কেবলা মুসলমানের কেবলা কয়টা যাই হোক কেবলা এখানে বানিয়ে দিয়েছে পীর সাহেবকে তাহাকে বললেন বাবা রোম শহরে একটি সুন্দর পাত্র আছে উহাকে তুমি গরম করিতে পারো তিনি উত্তর করিলেন হুজুরের দোয়া থাকিলে আল্লাহর ফজলে পারিব পীরের আদেশ নিয়ে তিনি তখনই রোম শহরের দিকে রওনা হইলেন কিছু দূর অগ্রসর হওয়ার পর পথি মধ্যে ঝুপড়ির ভিতরে এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখীনে কাঁদিতে দেখিলেন হুজুর বৃদ্ধকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিলেন হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেহ নেই একটি পুত্র ছিল সে আমার খোঁজ খবর যথেষ্ট খ্যাতমত করিত তাহার এন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায় ওই বারো বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়ে আমাকে দুগ্ধ খাওয়াইত এখন আমার খ্যাতমত করিত এবং আমার খ্যাতমত করিত সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন এখন উপায় না দেখিয়া কাঁদিতেছি হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধ উত্তর করলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও কি বললেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও এ কথাটা কয়বার আছে একটা সিঁড়ি কথা এবার লাগছে তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল আমার দাদু কোথায় দাদা স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপে জীবিত হইলে নাতি বলিল আল্লাহর অলি আমাকে জেন্দা করিয়াছেন জেন্দা করার মালিক কি অলি না আল্লাহ কোরআনে বসে হুয়া ইউ ইউমিট আল্লাহ জীবিত করে আল্লাহ মৃত্যু দেন এখানে আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়াছেন এই ঘটনা প্রকাশ হওয়ার পর খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হলো খাঁটি মুসলমান এটা একটা শিরিক কারণ হাদিসে বোখারিতে কয়েকটা অধ্যায় আছে যেখানে পরিষ্কার বলা আছে যে কাউকে খাঁটি বলে সার্টিফাই করা যাবে না ধারণা করতে পারেন যে ভালো মানুষ কিন্তু খাঁটি অলি কামেল এই সমস্ত সার্টিফাই করা শিরিক এটাকে আজকে আল্লাহ বলা হয় এখানে আছে খাঁটি মুসলমান বাদশার কাছে খবর পৌঁছানো হইল বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও আবারও কথা আনলো বাদশাহ বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জেন্দা হইতে বলিতেন কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই এই প্রশ্নবোধক চিহ্ন আছে এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়াছে বাকি ছিল নাতিটি যে গাভী পালন করিয়া কোনরূপ জেন্দেকে গুজরান করিত এখন এটিও নিয়ে গেল তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহু নিয়ে আসিয়াছি মাহবুদের আন্দাজ নাই এই লোকটা একটা পুত্র ছিল তাও নিয়ে গেল একটা নাতি ছিল তাও নিয়ে গেল আল্লাহর আন্দাজ নাই এই জন্য জোরপূর্বক ছিনে নিয়ে আসছি এখন আপনারা বিচার করেন এইগুলোর নাম যদি কারামত হয় এর নাম যদি বুজুর্গ হয় আমরা কারামত নিয়ে আলোচনা করবো সেই জন্য বলছি আগে দেখাচ্ছি যে কারামতের নামে কি হচ্ছে এরপরে এটার নাম ভেদে মারেফাত বইয়ের নাম কি ভেদে মারেফাত বা ইয়াদে খোদা আমি ওই মাঝবান্ডারি চন্দ্রপাড় আটশো এই সব পীরদের নিয়ে আলোচনা করা প্রয়োজন মনে করি না কারণ এগুলো যে ভণ্ড সবাই জানে এদেশে হকানি পীরের নামে যে ভণ্ডামি হচ্ছে আমি সেজন্য এই বইগুলো নিয়ে সাথে এটা চরমারি বিশ্বের বই কাদের বই বেদে মারেফাত এই বইয়ের পৃষ্ঠা নাম্বার পনেরো এবং এই বইতে আবার দ্বিতীয় পৃষ্ঠা লেখা আছে এইখানে দেখেন কবার পৃষ্ঠা এটা কয় পৃষ্ঠা এখানে লেখা আছে চিস্তিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক লেখা আছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কেতাবে একশত ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট একেবারে শর্টকাট চিস্তিয়া সাবের তরিকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান আতা আনি দাখালাল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে চলে যাবে অমান আসানি ফাকাদ আবা আর যে ব্যক্তি আমার না ফারমানি করলো সে জাহান নামে যাবে সোজা রাস্তা সোজা রাস্তা শর্টকাট রাস্তা আল্লাহ রসুলের তাহাত করা এখানে রাখলো কি যে একশো ছাব্বিশ তরিকা আছে কোন কেতাবে আছে একশো ছাব্বিশ তরিকা কোরআনে কয় তরিকা বলা হলো আর এখানে বইতে লেখা আছে কয় তরিকা একশো ছাব্বিশ তরিকা এরপরে লেখা আছে এর মধ্যে চিস্তিয়া সাবিরে তো একেবারে শর্টকাট এর প্রথম সবকখানা লিখে দিলাম এ তো এই কাহিনী লেখা আছে আরো আজ গাছগুলি কাহিনী লেখা আছে এরপরে ওনাদের দরবারে আর এক বই মাওয়াজে সাহাকিয়া এই বইতে আবার লিখেছেন এই বইতে আরো লিখেছেন এটাকে সুন্দর করে এখানে লেখা আছে আরো চমৎকার করে যে ইঞ্জেকশন আমরা ছোটবেলায় দেখি নাই ইঞ্জেকশন তৈরি করেছে এটাকে বিভিন্ন ঔষধের খোলাসা বের করে তারপরে লেখা হয়েছে এই রকম ভাবে এই একশো ছাব্বিশ তরিকার খোলাসা হল চিস্তিয়া সাবেরিয়া তরিকা লিখেছে এখানে জেনে রাখিবেন ঠিক এমনি ভাবে তরিকা তো অনেকগুলো আছে মোট একশত ছাব্বিশ তরিকা এই একশত ছাব্বিশ তরিকা আর মুলাক্ষাস হইতেছে ওই তরিকা যার উপর তোমরা আছো আর যে তরিকায় তোমরা সবক নিচ্ছ আমরা ছোটবেলায় বয়সে ইঞ্জেকশন দেখি নাই এখন সব জায়গায় ইঞ্জেকশন দেখা যায় বিভিন্ন ঔষধের মোলাক্ষাস আর সারাংশ বের করে ডাক্তারগণ ইঞ্জেকশন তৈরি করেছেন মনে রাখো এরূপ ভাবে ভাই তিস্তিয়া সাবেরিয়া তরিকা একশত ছাব্বিশ তরিকাকে ছোট করে মোলাক্ষাস বা সার একশত ছাব্বিশ তরিকাকে ছোট করে গুণ এক তরিকা দিয়েছেন এই তরিকার জিকির অল্প কিন্তু তার তেজ বড় বেশি এমন তেজ যে তার অল্প যে অল্প জেকের করিলে তোমার অন্তরে আল্লাহর মারেফাতের নূর পয়দা হয়ে যাবে পেঁয়াজের ঝাঁজের মতো আর কি এইভাবে লেখছে একশো ছাব্বিশ তরিকা একশো ছাব্বিশ কোথায় আছে এরপর এই বইতে আরো লেখা আছে এই বইতে আরো লেখা আছে পঞ্চান্ন পৃষ্ঠা লেখা আছে পীরের কাছে মুড়ি হওয়া ফরজ পাঁচ নামাজ ফরজ রোজা ফরজ আমরা পীরের কাছে মুড়ি হওয়া এরকম বলতে পারি একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষক কোরআন সুন্নার আদের একজন শিক্ষক একজন মুরব্বী সেই হিসাবে কেউ সুন্নত বলেছেন কেউ মুস্তাহাব বলেছেন একজন আলেমের অধীনে থাকা ভালো পরামর্শ না ভালো এটাকে মুস্তাহাব বলেছেন এই দেশের ভণ্ড পীরগুলো বলেছে ফরজ আর এখানেও লেখা আছে পীরের কাছে মুড়ি হওয়া ফরজ এরপরে এই পৃষ্ঠার নিচে লিখেছে যদি তোমার দুইজন পীর হয় আর যদি আল্লাহ উভয় পীরকে মাফ করেন কেয়ামতের দিন নাজাদ দেন এরপর উর্দুতে লেখছে উর্দু এটাকে হাদিস না করান উর্দু লেখছে আগার আগার দো পীর দো ডানা পাকার কে বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি বাংলায় অনুবাদ করছে আবার পরে পৃষ্ঠায় তো দুই পীর তোমার দুই ডানা ধরিয়া বেহেস্তে নিয়ে যাবেন কোনই ক্ষতি নেই দুই পীর দুই ডানাদের বেহেস্তে নিয়ে যাবেন মহাজে সাকিয়া পৃষ্ঠা নম্বর পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম আমার কাছে অনেকগুলো বই আছে আমি সবগুলো বলতে গেলে সময় লাগবে যেহেতু এটা উদ্দেশ্য হচ্ছে একটা বাড়াবাড়িটাকে কোন পর্যায়ে বলা হচ্ছে আমরা সেজন্য এই হকের যে তালাশ আমরা করছি এই আয়াতে আজকে আছে ফাসালাতিল ইরু ইউসুফ আলাহিসাল্লাম যখন কাফেলা রওনা করে দিলেন ইয়াকুব আলাহিসাল্লাম তখন বাড়িতে বসে ঘ্রাণ পাচ্ছেন তানজিমুল আস্তাদ নামে কিতাব আছে ওখানে বিভিন্ন কিতাবে সেগুলো আছে এটার বিষয় হচ্ছে আমরা কারামতের আউলিয়া নবীদের মৌজাদাকে অস্বীকার করি না নবীদের মৌজেজা হক আহলুসুন্নাল জামার আকিদা হচ্ছে নবীদের দ্বারা মৌজেজা প্রকাশ হতে পারে মৌজেজা মানে হচ্ছে দিন প্রচারের জন্য সাধারণ লোকদের দ্বারা যেটা অসম্ভব এমন কিছু প্রকাশ করার নাম হচ্ছে নবীদের থেকে প্রকাশ হলে মোজেজা আর নবী ছাড়া অন্য কোন আল্লাহ ওয়ালার থেকে প্রকাশ হলে তাকে বলে কারামত আর যদি আল্লাহ ওয়ালা ছাড়া শয়তান থেকে হয় তাই ওকে বলা হয় খোরাফাত এই সমস্ত বিষয়গুলো আমাদের ক্লিয়ার করা আমরা দেখি আল্লাহ রাসুল সাল্লাম সহ নবীদের জীবনে অনেক মৌজুদা হয়েছে অলিদের জীবনে অনেক কারামত হয়েছে সেই কারামতগুলোর জন্য শর্ত হচ্ছেই কারামত কোন ক্ষমতার নাম নয় এটাই আহলুসুল্লাহ জামার আকিদা কারামত মজেজা এটা হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ তারা যখন যাকে যতটুকু প্রয়োজন মনে করেন তাকে ততটুকু প্রকাশ করার ক্ষমতা দান করেন এরপরে আবার তার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না আমরা সুরে ইসুফের থেকেও তাই দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহ সালাতামকে যখন ইয়াকুব আলাহিসামের বাড়ির পাশে কুয়ার ভিতরে নিক্ষেপ করা হলো তখন তিনি ঘেরান পান নাই এই দীর্ঘ প্রায় তিরিশ চল্লিশ বছর পর্যন্ত ঘেরান পাচ্ছেন না এরপরে যেদিন ইউসুফ আলাহিসাল্লাম জামা দিলেন তার ভাইদেরকে রওনা করে দিলেন এবারে ঘেরান পাচ্ছেন ইন্নিল আজিদুরি হা ইউসুফ আমি ইউসুফের ঘেরান পাচ্ছি কেন তুমি এই চল্লিশ বছর পর্যন্ত ঘেরান পাও নাই কেন ইয়াকুব ইউসুফ যখন তোমার বাড়ির পাশে কুয়া ছিল তখন ঘেরান পাও নাই কেন কবিতা বলেছে কোন কবি সুন্দর তর্জম উত্তর দিয়েছেন যে আমাদের নবীদের অবস্থা হল যে আমরা কখনো কি করি কখনো আল্লাহর পক্ষ থেকে একেবারে উরুজের মাকামে চলে যাই আবার কখন আমাদের পায়ের তলে তার খবর থাকে না এটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে এই জন্য কে মিশরের থেকে তুমি জামার ঘেরান পাচ্ছ আর তোমার বাড়ির পাশে কুয়ার থেকে তুমি ঘেরান পাও নাই কেন বদস্তাহ আলেমা বরকে জাহানাম গাহে বর তায়ের আলা নাসিনাম গাহে বর পায়ে বসতে খোদ না দিদাম আমরা অনেক সময় আরসের খবর পর্যন্ত বলতে পারি আবার আরেক সময় পায়ের তলে কি আছে তাও বলতে পারি না বোঝা গেল মৌজেজা কারামত এগুলো কোনো ক্ষমতার নাম নয় এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন নবীদেরকে দিয়ে দিন প্রচারের জন্য কখনো বিশেষ কোনো বিশেষ কোনো কাজ উদ্ঘাটন করেন এরকম ভাবে প্রকাশ করেন অলিদের দ্বারা কোনো কাজ প্রকাশ করেন কিন্তু শর্ত হচ্ছে এগুলো কোরআন সুন্নার বিরুদ্ধে যায় না এরকম খেজুর আসলামের কাহিনী আপনারা জানেন ইউসুফ হজরতে মুসার আসলামের সাথে যা হয়েছিল সেখানে পরিষ্কার বলা আছে দালিকা মিম্মা আল্লাহ মানি রব্বি এটা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন এটা আমার কোনো ক্ষমতা নয় এই সুরার শেষে আছে এটা কোনো ক্ষমতা নয় আমরা দেখি এই জন্য সাহাবাই কেরামদের মৌজেজা কেরামত নবীদের মৌজেজা কেরামত সম্পর্কে আমার সামনে মেশকাত খোলা আছে চারশো পাঁচশো চৌচল্লিশ পৃষ্ঠায় কারামত সম্পর্কে বাবুল কারামত একটা অধ্যায় আছে সেই কারামত গুলো আমরা দেখব নবীদের কারামত গুলো কি ছিল আর বর্তমান যুগের কারামতের নামে কি খোরাফাত করা হচ্ছে বর্তমানে কারামতের নামে অমুকের জন্য বাইতুল্লাহ চলে যায় এবং বড় বড় বিজ্ঞ আলেমরা পর্যন্ত এর মধ্যে জড়িত হয়েছে আমি এখানে কোন ছোটখাটো লোকদের আলোচনা করছি না জাহেলদের আলোচনা করছি না যাদের লক্ষ লক্ষ মরিদ আছে অথবা বিজ্ঞ বড় আলেম এদের লেখা বইগুলো সামনে এনেছি আমার সামনে একটা হায়াতে রেফাই এই বইটা লিখেছেন যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল এবং দাওয়াতুল হকের আমিরুল উমারা এবং আজাদ মসজিদের গুলশানের খতিব ওনার লেখা বই হায়াত রেফাই এই বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন শ্রেষ্ঠ কারামত এই বইটা রেফাইর একটা জীবনী লিখেছেন এই রেফাই না কোনো নবী না কোনো অলি না কোনো সাহাবি হতে পারে একজন অলি লিখেছেন পাঁচশো পঞ্চান্ন হিজরি সনে হজরত সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই মদিনা মোনাবারায় রাসুল্লাহ সাল্লামের রজা মোবারক জিয়ারত কালে রাসুল সাল্লাহ আলাইসালামের রজা শরীফ থেকে তার হস্ত মোবারক বের করে দিয়েছিলেন তখন হজরত রেফাই সেই সর্বশ্রেষ্ঠ হস্ত মোবারকে চুম্বন করেছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ছিলেন এই ঘটনার দর্শকদের একজন এটি সেই হস্ত চুম্বনকারী বুজুর্গের জীবনী অ্যাডভার্টাইজ দিল বইয়ের একটা বিজ্ঞাপন দিল এই বুজুর্গের জীবনী আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীর মৃত্যুর পরে হাত বের হবে এমন কোন হাদিস আল্লাহ রসুল বলেছেন কিনা তারপরে আমরা বাস্তবে দেখব আল্লাহ নবীর স্ত্রী আয়সা ছিল মা ফাতেমা ছিল হাসান হোসাইন ছিল এরকম ভাবে সাহাবাই ক্রাম ছিল তাদের কারো জন্য আল্লাহ নবী হাত বের করেছিলেন কিনা বোখারির পরিষ্কার হাদিস লাউ আনফাকা হাদুকুম মেসলাউদ্দিন জাহাবান তোমাদের এক একজন যদি এক একটা অহুত পাহাড় বরাবর স্বর্ণের মালিক হয় এবং সেই স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে সাহাবাইকে আমরা আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে যে পরিমাণ সব অর্জন করেছে দুনিয়ার সমস্ত অলি বুজুর্গ মিলে সেই একটা খেজুর সমতলে সব পাতে পারবে না তোমরা সেই নবীদের সাহাবিদের স্ত্রীদের সন্তানদের জন্য আল্লাহ নবী হাত বের করেন নাই এরপরে লিখেছেন অমুক রেফাইয়ের জন্য পাঁচশো পঞ্চান্ন হিজড়িতে অমুক রেফাই গেল তার জন্য হাত বের করে দিয়েছেন আমি জিজ্ঞেস করতে চাই সেই হাদিসের সনদ কি আপনি মহা মহাদ্দিস একজন হাদিসের প্রত্যেকটা হাদিস সনদ আছে আমি কার থেকে সে কার থেকে সে কার থেকে এইভাবে হাদিসের সনদ বয়ন করতে হয় তারপরে সেই সনদ বিচার করে হাদিস সহি বা দুর্বল নির্ণয় করা হয় এত বিশ্লেষণ করা রসুল হাদিসের জন্য আপনি যেখানে লেখলেন সেই দর্শকদের মধ্যে আব্দুল কাদের জেরানি একজন ছিল আব্দুল কাদের জেরানি কাকে বলেছে এটা কি এর সনদ আছে এইভাবে এই বাড়াবাড়ির নাম এগুলো হচ্ছে এহুদি খ্রিস্টানরা যেভাবে অলিদেরকে বুজুরদেরকে যেভাবে বাড়াবাড়ি করেছে আমাদের ইসলামের মধ্যেও সেই একই পদ্ধতিতে বাড়াবাড়ি এবং অলিদেরকে নিয়ে আল্লাহর আসলে বসাবার পায় তারা হচ্ছে এরকম আমার সামনে আরো আছে তাজকির আউলিয়া আমি সবগুলো বলতে গেলে অনেক বই আছে এখানে এই তো আউলিয়ার মধ্যে অনেক কাহিনী আছে এর মধ্যে আছে যে রাবে আবশ্রী হজ করতে গেলে পরে কাবা তার জন্য চলে গেছে এরপরে ইব্রাহিম আদম হজ করতে কাবা পাচ্ছে না শেষ দায় পড়ে গেল আল্লাহ আমি কি অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ বলেন তুমি অন্যায় করো নাই আসল বিষয় হচ্ছে রাবে আবশ্রী হজ করতে আসতেছে তার জন্য কাবা চলে গেছে তার জন্য কাবা চলে গেছে আমি জিজ্ঞেস করতে চাই যখন কাবা চলে গেল তখন কাবায় প্রতি মুহূর্তে তফ হচ্ছে নামাজ হচ্ছে সেই লোকদের তফের কি অবস্থা হবে নামাজের কি অবস্থা হবে এখন আবার কেউ তাবিল করে কয় যে ছায়া কাবা চলে গেছে আসল কাবা যায় নাই আগেটা ভুলে গেছে আসল কাবা না গেলে ছায়া কাবা গেলে এব্রাহিম আদম কাবা খুঁজে পায় নাই কেন সেটা কি ভুলে গেছো কাবা তো খুঁজে পায় নাই কাবা চলে গেছে এই সমস্ত জাহিলি এবং চরম মূর্খতা দিয়ে আমি বলতে চাই আল্লাহ নবী সাল্লাম মদিনার থেকে উমরা করার জন্য মক্কার কাছে হোদাই বিয়া নামক জায়গায় আবদ্ধ হলেন আটকা বলে বাধাপ্রাপ্ত হলেন সেখানে তিন দিন পর্যন্ত ছিলেন ওসমানকে বললেন যাও মক্কা লোদে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই ওমরা করতে এসেছি আমরা হেরাম পড়েছি হাদির জানোয়ার আমাদের সঙ্গে আছে ওদেরকে বলো আমরা ওমরা করতে যুদ্ধ করতে আসি নাই মক্কার লোকেরা ওমরা করতে দিয়েছিল সেই বছর আল্লাহর নবীর সাথে চুক্তি হলো এই বছর ওমরা করতে পারবেন না ফিরে যাবেন পরের বছর আসবেন সেভাবেই হলো আল্লাহ নবী সেখানে বসে ওমরা করে ওখানে দুম্বা জবাই করে কোরবানি করে হেরাম খুলে ওখান থেকে চলে গেলেন পর বছর এসে কাজা করলেন আমি জিজ্ঞেস করতে চাই যে এখানে আল্লাহর নবী সাল্লাম কেরাম আবু করমর ওসমান আলী সহ চোদ্দশো কেরাম তিন দিন পর্যন্ত অবস্থান করলেন সেইখানে কাবা গিয়েছিল আল্লাহর নবীর জন্য কাবা গেল না সাহাবা একরামদের জন্য কাবা গেল না কাবা গেল রাবে আবস্যের জন্য আমি জিজ্ঞেস করতে চাই এই রাবে আবস্যি কি নবীর চেয়ে বড় না ছোট হোক সে আল্লাহর অলি আমার আপত্তি নাই আমি আল্লাহর অলিকে অস্বীকার করছি না হতে পারে কিন্তু আল্লাহর অলি যত বড়ই হোক সাহাবা একরামদের চেয়ে বড় না ছোট কোরআন হাদিসের স্পষ্ট আয়াত সাহাবা একরামদের ফজিলাত সমকরণ আয়াত আছে হাদিস আছে আল্লাহ রসুল পরিষ্কার করেছেন যা বলেছি যে অহুত পাহাড় বরাবর স্বর্ণের মালিক হয়েও যদি তোমরা সবটা আল্লাহ রাস্তা দান করো সাহাবায় কেরাম এটা খেজুরের সমতুল হতে পারবে না সেই সাহাবাই কেরামদের জন্য কাবা শরীফ একটু দূরে গেল না আর রাবে আবশ্রীকে আনার জন্য কাবা শরীফ চলে গেল এরকম ভাবে এই বইয়ের মধ্যে পালাপালির খেলা কিসায়নি আছে রাবে আবশ্রী হাসান পলাবলি খেলাচ্ছিল এরপরে একদিন রাবে আবশ্রীকে হাসান বসরি খুঁজে পায় না কোথাও আসমান জমিন সাত আসমান সাতন খুঁজে পায় নাই শেষ পর্যন্ত যখন পরে দেখা হলো বলল রাবেয়া তুমি কোথায় ছিলে বলল আমি আল্লাহর আরো শের তলে গিয়ে পালিয়েছিলাম আমি আপনাদেরকে কোরআন হাদিস পড়তে বলবো মেরাজের কাহিনী হাদিসে আছে কোরআনে আছে তাফসিরের যত কিতাব সব কিতাবে আছে পরিষ্কার পড়ুন আল্লাহর নবী যখন মেয়েরাজে যাচ্ছেন জিব্রাইল সঙ্গে আছে প্রত্যেকটা আসমানে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে কে তুমি মানে জিব্রাইল তোমার সঙ্গে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে ডাকা হয়েছে হা হ্যাঁ, ডাকা হয়েছে এরপরে দরজা খোলা হলো মারহাবা জানানো হলো এইভাবে সাতটা আসমানের দরজা খুলতে হলো তারপরে আল্লাহ রসুল মেরাজি গিয়েছিলেন আর এই যে অলি লাভ দিয়ে আরো সে চলে গেলেন আসমানের দরজা খোলার দরকার হয়েছে এইভাবে অলিদেরকে নিয়ে নবীদের চেয়ে বাড়াবাড়ি করা এটার নাম মৌজেদা নয় আমরা মৌজাদা দেখি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাবাহিক রামদের মৌজেদা হাদিসে আছে এই মেসকাতি হাদিসগুলো আছে সব মাদ্রাসায় পড়ানো হয় অবশ্য আলিয়া মাদ্রাসায় যারা পড়ে তারা এইগুলো পড়া নসিব হয় না কারণ ওদের তো সিলেবাস পড়ানো হয় যেখানে আধুরা আলেম হয় আধুরা ফতুয়া দেয় কমে মাদ্রাসায় তো পুরোটা পড়ানো হয় হাদিসে আছে এখানে আন আনাসিন আন্না উসাইদ ইবনে হুদাইর আব্বাদ ইবনে বিশরিন তাহাদ্দাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাতিন লাহুমা যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উসাইদ ইবনে হুদাইর এবং আব্বাদ ইবনে বিশরিন নামক দুইজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে কোন এক রাতে তাদের নিজের প্রয়োজনে কথা বললেন হাত্তা জাহাবা মিনাল লাইলে সাআতুন এমনকি রাতের একটা বড় অংশ চলে গেল ফি লাইলাতিন সাদিদাতি জুলমাতে প্রচন্ড অন্ধকার রাত্র ছিল সুম্মা খারাজা মিন ইনদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকালিবানে তারা দুজন আল্লাহর রসুল সাল্লাল্লাহু দরবার থেকে বের হলেন বাড়ি যাওয়ার জন্য অবিয়াদি কুল্লি ওয়াহিদিন মিনহুমা উসাইয়াতুন দুজনের প্রত্যেকের হাতেই দুটো ছোট ছোট লাঠি ছিল ফাদাত আসাইহদাহুমা দুইজনার লাঠির থেকে একজনের লাঠি আলোকিত হয়ে গেল বাতি নাই লাইট নাই এখন তো আপনার চায়নার লাইট পাওয়া যায় তখন চায়নার লাইট ছিল না এই লাইট এর মতো লাঠি জ্বলে উঠলো এহদাহুমা হাত্তা মাসাইয়া আফি দৌ ইহা এ অবস্থায় তারা দুজন মনে করেন এখান থেকে বের হয়ে ওই রাস্তা পর্যন্ত একসাথে গেছে তখন একটা লাঠি জ্বললো এরপরে একজন ওদিকে যাবে একজন এদিকে যাবে হাত্তা ইদা ইফতারা বিহিমা আত্তারিক যখন দুজনের রাস্তা আলাদা হয়ে গেল আদাতিল আখ লিল আখ রাসাহু অপরজনার লাঠিটাও জ্বলে উঠলো এবারে দুজন প্রত্যেকে নিজের নিজের লাঠির আলোতে তারা চলে বাসায় চলে গেল হাত্তা বালাগা আহলাহু ঘরে পৌঁছে গেল রাহুল বুখারি এটা বুখারি হাদিস এরকম ভাবে এই জাতীয় কিছু কেরামতের কথা হাদিসে আছে কালে আমরা সাহাবা রামদের কারামত গুলো দেখি এই ধাঁচের যেগুলো কোরআন সুন্নার সাথে কোনো সাংঘর্ষিক নয় তারা আল্লাহর দরবার থেকে রুহু সিনেজে আসে না অথবা কথা বলে না মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করবে আন্দাজ নাই কোরআন পরিষ্কার বলছে আল্লাহ তারা বলছেন ইন্না কুল্লা খলাক না হবে কাদার আমি সব কাজগুলো পরিমাণ মতো করি আন্দাজ মতো করি আল্লাহর কাজে কোনো বেআন্দাজে কোনো কাজ নাই আর এখানে বলা হচ্ছে যে আল্লাহর আন্দাজ নাই এরকম প্রশ্ন যদি আপনাকে কেউ আপনি বরদাস্ত করবেন এই জন্য মনে রাখতে হবে যেভাবে অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি এবং যেভাবে অলিদেরকে নিয়ে নবিরাস আসনে পৌঁছানো এই সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আমাদের দেশে এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে যেহেতু ইসলামের সঠিক জ্ঞান আমাদের দেশে কোরআন এবং হাদিস থেকে সরাসরি পাই নাই কোরআন হাদিস আগে মানুষ পড়তো না এখনো পড়ে না এখনো মানুষেরা বলে কোরআন হাদিস পড়া এটা আলেমদের কাজ আমরা পড়বো না কোরআন হাদিস পড়বেন ওলামায় কেরামদের থেকে জেনে নিবেন এটা ঠিক ওস্তাদের দরকার মুরব্বীর দরকার যারা কোরআন হাজির পারদর্শী এদের থেকে জানতে হবে কিন্তু এই বলে কোরআন হাদিস ধরা যাবে না ছোঁয়া যাবে না পড়া যাবে না কেবল যে যা বলবে শুনে নিব এইভাবেই যুগে যুগে জাতি গুমরা হয়েছে এই জন্য আজকের আলোচনায় আমি পরিষ্কার করতে চাই আমরা অলিদের কারামতকে অস্বীকার করি না তবে ও কারামত সম্পর্কে বুঝতে হবে কারামত কোন ক্ষমতার নাম নয় স্থায়ী ক্ষমতা নয় আল্লাহ তালা যখন যাকে যতটুকু ক্ষমতা দেন তখন সে পারে আর যখন ক্ষমতা দেন না তখন করতে পারে না এটা কোরআন সুন্না মোতাবেক যদি হয় তাহলে কারামত আর কোরআন সুন্নার বাইরে যদি যাদের কারামত আর শয়তানের কাজ কার কাজগুলো এই জন্য এখানে আছে ইউসুফ ইয়াকুব আলাই ইসলাম বললেন ইন্নি লাজিদুরি হা ইউসুফ আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি লাউলা তুফান্নিদুন যদি তোমরা আমাকে সেই বিভ্রান্তি এবং পাগল না বলো তাহলে আমি বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি লোকেরা বলল তার পরিবারের লোকেরা বলল নিশ্চয় আপনি সেই পূর্বের গুমরাহির মধ্যেই আছেন বিভ্রান্তির মধ্যে আছেন এই একটা বিষয় ছিল আর একটা বিষয় আজকে আজকে আলোচনার মধ্যে সেটা ইনশাল্লাহ আজকে চাইছিলাম আলোচনা করার জন্য দ্বিতীয় বিষয় যেটা সেটাও আরো এক বিভ্রান্তি ইয়াকুব আলাইহিসালামের পরিবার যখন মিশরে গিয়ে পৌঁছল ইয়াকুব আলাহিসাল্লামকে এবং তার স্ত্রী সহ সন্তানদেরকে যখন ইয়েসুব আলাহিসাল্লাম সিংহাসনে বসালেন তখন সবাই সেজদায় পড়ে গেল এখান থেকে আর দল লোক আর একটা বিভ্রান্তি দলিল পাইল এই তো সেজদা করা জায়েজ এবং তারা সেজদাকে ভাগ করেছে একটা হচ্ছে তাজিমি সেজদা আর একটা হচ্ছে এবাদতের সেজদা তাজিমি সেজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা জায়েজ আছে এই জন্য তারা পীরকে শ্রদ্ধা করা জায়েজ বলে শাসকদের শ্রদ্ধা করা জায়েজ বলে মাজারে শ্রদ্ধা করা জায়েজ বলে দলিল দেবে আয়াত দিয়ে আর অপরদিকে অবলামায় হক যারা তারা বলেন সেজদা করা কারো জন্য যায় না আল্লাহ ছাড়া এখন এই আয়াতের প্রসঙ্গে বিষয়টা আলোচনা করা হবে ইনশাল্লাহ আগামী জুমাতে আল্লাহ তারা যদি তৌফিক এনায়ত করেন আমরা যেটা হক এটা বিশ্বাস করবো যার বিরুদ্ধে লেগে যায় আমরা কোনো ব্যক্তিকে পূজা করব না আমরা হুকুম মানব কার আল্লাহ রসুল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন অনেক দল হবে অনেক মত হবে এর মধ্যে তোমাদেরকে মনে আমি এবং আমার সাহাবারা যেই পথে এবং যেই মতে আছি সেটা মানতে হবে এখন যদি কেউ বলে দেয় যে আল্লাহর আন্দাজ নাই আমরা তাদেরকে আল্লাহ বলি বলে বিশ্বাস করব কেউ বলে দিল একশো ছাব্বিশ তরিকা আমরা সে একশো ছাব্বিশ তরিকা বিষয়ে পৌঁছাবো আল্লাহ রসুলাম পরিষ্কার করে রাস্তা কয়টা এই জন্য বাড়াবাড়ি যারা করে আমরা তাদেরকে খেপানোর উদ্দেশ্য না তাদের বিরোধিতা করার উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য তাদের সংশোধন করা সবাই অনেক ভালো কাজ করে তারা অনেক ভালো কাজ করে ভালো কাজ শয়তানও যে সব খারাপ কাজ করে তাও না শয়তানে অনেক ভালো কাজ করে মনে রাখতে হবে দুধের মধ্যে পিঁপড়া পড়লে আমি পরিষ্কার বলি পিঁপড়া পড়লে পিঁপড়া সহ দুধ খাবো না পিঁপড়া ফেলে খাবো দুধ খারাপ জিনিস না দুধ ভালো জিনিস পিঁপড়া সহ খাওয়া যাবে না ঠিক এরকম ভাবে যেগুলো শিরিক যেগুলো বেদাত সেগুলো যেই করুক না কেন এটা বর্জন করতে হবে ঠিক কিনা নাকি নিজেরা যদি বেদাত করে এগুলো বেদাত না অন্যরা বেদাত করে বেদাত হয় এটা আমাদের রোগ দেওয়ানবাগি বেদাত করলে বেদাত হয় আটকশি বেদাত করলে বেদাত হয় চন্দ্রপাড়া বেদাত করলে বেদাত হয় মাঝবান্ডারি বেদাত করলে বেদাত হয় আর আমাদের বোলকের যে সমস্ত পীরমা সাহেবরা আছেন তারা বেদাত করলে কি হয় না সেগুলো তাবিল করা হয় ঘুরানো হয় ফিরানো হয় এই জন্য এটা মমিনদের সান নয় মমিনরা সব ক্ষেত্রে কোরআন সুন অনুসরণ করবে যতটুকু কোরআন সুন্না মোতাবেক অতটুকু মাথায় তুলে নিব যতটুকু কোরআন সুন্না বিরোধী অতটুকু বর্জন করব সেই উদ্দেশ্যেই আজকে কারামত নিয়ে আলোচনা করা হলো আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার আমল করার তফিক দান করুন